বদরের মাস এলো আবার ফিরে সুখের ফোয়ারা যেন ভুবন জুড়ে বদরের মাস এলো আবার ফিরে সুখের ফোয়ারা যেন ভুবন জুড়ে বদরের মাস এলো আবার ফিরে সুখের ফোয়ারা যেন ভুবন জুড়ে অসীম অপার প্রভু করে চিন্তা অসীম অপার প্রভু করেছেন দান এলো এলো এলো রে এলো রমজান এলো এলো এলো রে এলো রমজান বদরের মাস এলো আবার ফিরে সুখের ফোয়ারা যেন ভুবন জুড়ে বদরের মাস এলো আবার ফিরে সুখের ফোয়ারা যেন ভুবন জুড়ে অসীম অপার প্রভু করেছেন দান অসীম অপার প্রভু করেছেন দান এলো এলো এলো রে এলো রমজান এলো এলো এলো রে এলো রমজান দিনে বন্ধখানা করো বাদা প্রতিদান পাবে তুমি আখেরে না যা দিনে বন্ধখানা করো বাদা প্রতিদান পাবে তুমি আখেরে না যা দিনে খানা করো বাদা প্রতিদান পাবে তুমি আখেরে না যা আমার প্রভুর দেখো দয়া সীমাহি আমার প্রভুর দেখো দয়া সীমাহি ধরুনিতে নেই কেউ তারি সমান অসীম অপার প্রভু করেছেন দান এলো এলো এলো রে এলো রমজান এলো এলো এলো রে এলো রমজান এলো এলো এলো রে এলো রমজান রমজানে আল্লাহর কত নিয়ামত চলবো ইমানি পথে নাও সে শপথ রমজানে আল্লাহর কত নিয়ামত চলবো ইমানি পথে নাও সে শপথ রমজানে আল্লাহর কত নেয়ামা চলব ইমানি পথে নাও সে তাগুতের সাথে লড়ে যাব আমরো তাগুতের সাথে লড়ে যাব আমরো লালসা পড়ে থাক পাহাড় সমান অসীম অপার প্রভু করেছেন দান এলো এলো এলো রে এলো রমজান এলো এলো এলো রে এলো রমজান বদরের মাস এলো আবার ফিরে সুখের ফোয়ারা যেন ভুবন জুড়ে বদরের মাস এলো আবার ফিরে সুখের ফোয়ারা যেন ভুবন জুড়ে অসীম অপার প্রভু করেছেন দান অসীম অপার প্রভু করেছেন দান এলো এলো এলো রে এলো রমজান এলো এলো এলো রে এলো রমজান এলো এলো এলো রে এলো রমজান এলো এলো এলো রে এলো রমজান